দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন তিরিশ বছর ভোটি দিলাম কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্ছনা জীবন ভরে লাঞ্ছনা তিরিশ বছর ভোটি দিলাম কিছুই পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্ছনা জীবন ভরে লাঞ্ছনা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন অতীত থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে গড় জীবন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন কত সরকার আইলো গেল কত দিল সান্ত্বনা দেওয়ার বেলায় কলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা কত সরকার আইলো গেল কত দিল সান্ত্বনা দেওয়ার বেলায় কলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা ওদের তালে আর পড়িস না চাইব যখন সমর্থন ওদের তালে আর পড়িস না চাইব যখন সমর্থন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন সন্ত্রাসী করিবে দমন এই ছিল যারু আদা অস্ত্র বাজে পটু যারা তারাই পাইল মর্যাদা তারাই পাইল মর্যাদা সন্ত্রাসী করিবে দমন এই ছিল যারু আদা অস্ত্র বাজে পটু যারা তারাই পাইল মর্যাদা তারাই পাইল মর্যাদা দাগি খুনি যারা আজি ওদের কাছে হয় পালন দাগি খুনি যারা আজি ওদের কাছে হয় পালন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন বাবার নামে নিজের নামে করলো কত প্রতিষ্ঠান মনে হলো এসব যেন বাবার টাকাই করছে দান বাবার টাকাই করছে দান বাবার নামে নিজের নামে করলো কত প্রতিষ্ঠান মনে হলো এসব যেন বাবার টাকাই করছে দান বাবার টাকাই করছে দান কাজ কামের কোনো খবর নাই শুধুই করে উদ্বোধন কাজ কামের নখ খবর নাই শুধুই করে উদ্বোধন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন জীবন ভরে কত নেতার তরে করলি আত্মদান ইসলাম আজি তোদের দ্বারে করিতেছে আহ্বান করিতেছে আহ্বান জীবন ভরে কত নেতার তরে করলি আত্মদান ইসলাম আজি তোদের দ্বারে করিতেছে আহ্বান করিতেছে আহ্বান এই ডাকে সাড়া না দিলে জিন্দেগি তোর বিসর্জন এই ডাকে সাড়া না দিলে জিন্দেগি তোর বিসর্জন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন জীবন দিয়ে ওই ক্ষমতায় পাঠাইলি তো রাজারে জীবন গেল তোদের রাজি সেই বুটের চাপাই পড়ে সেই বুটের চাপাই পড়ে জীবন দিয়ে ওই ক্ষমতায় পাঠাইলি তো রাজারে জীবন গেল তোদের রাজি সেই বুটের চাপাই পড়ে সেই বুটের চাপাই পড়ে তবু যদি শিক্ষা না লাও লাগবে যে আবার কান্দন তবু যদি শিক্ষা নালাও লাগবে যে আবার কান্দন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন নির্বাচনের আগে ভাইরে কত নেতার আবির্ভাব গায়ে পড়ে জমায় তারা জনগণের সাথে ভাব জনগণের সাথে ভাব নির্বাচনের আগে ভাইরে কত নেতার আবির্ভাব গায়ে পড়ে জমায় তারা জনগণের সাথে ভাব জনগণের সাথে ভাব বাটি চালান দিয়েও পায় না চইলা গেলে নির্বাচন বাটি চালান দিয়েও পায় না চইলা গেলে নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন তসবিহাতে পট্টি মাথায় কেউ বা আবার বিসমিল্লা খুদার দুহাই দিয়ে বলে নৌকার মালিক তুই আল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ তসবিহাতে পট্টি মাথায় কেউ বা আবার বিসমিল্লা খুদার দুহাই দিয়ে বলে নৌকার মালিক তুই আল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ নির্বাচনে জয়ী হলে ইসলামের পরায় কাফন নির্বাচনে জয়ী হলে ইসলামের পরাই কাফন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন জাতি যখন হাই হুতাশে করছে শুধু হাহাকার পীর সাহেব চরমনাই এলো দূর করিতে অন্ধকার দূর করিতে অন্ধকার জাতি যখন হাই হতাশে করছে শুধু হাহাকার পীর সাহেব চরমনাই এলো দূর করিতে অন্ধকার দূর করিতে অন্ধকার তার নেতৃত্বে এবার হবে সকল জালিমের পতন তার নেতৃত্বে এবার হবে সকল জালিমের পতন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন